আসর আর নাইমা হাত ধরাধরি করে সামনের দিকে এগিয়ে চলল আসরের হাত ধরার সঙ্গে সঙ্গে নাইমার মনে হলো চোখের বাঁধন খুলে তার সামনে বিস্তৃত এক নতুন জগৎ উন্মোচিত হয়েছে চতুর্দিকে ছেয়ে থাকা অমানিসার গাঢ় অন্ধকার চোখের পলকেই যেন উষার আলোয় হেসে উঠেছে এখনো ভোরের স্নিগ্ধতা কাটেনি নাইমা অবাক বিস্ময়ে তাকে দেখল এটা সে আগের উপত্যকাটি তবে এবার সে নিচে নয় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে আসরের হাত ধরে এসে পাহাড় অতিক্রম করছে দুজনের এগিয়ে চলার সঙ্গে প্রকৃতির প্রতিটি চিত্র দ্রুত নতুন রূপ পরিগ্রহ করছে তেজস্বী দৃষ্টিতে এখন সে দূর দূরান্তের চিত্রও দেখতে পাচ্ছে নাইমা অবাক বিস্ময়ে তাকে দেখে পাহাড়ের তলদেশে দিন রাতের ধারাবাহিকতা দ্রুত পরিবর্তন হচ্ছে ঘন্টা দিন মাস দ্রুতই যেন বদলে যাচ্ছে কালের প্রবাহ সামনে এগিয়ে চলছে পশ্চিম আকাশে উদিত সূর্য পূর্ব দিকে অস্ত যাচ্ছে বলে মনে হল তার চারদিক খুব দ্রুত গতিতে পরিবর্তন হতে লাগল তার মনে হল সে পাহাড়ের উপর এক করে এগোচ্ছে কিন্তু নিচে কাল ও স্থানে সফর হচ্ছে যুগের পর যুগের নাইমা বুঝতে পারছিল না এসব কি হচ্ছে তবে আসরের সাথে ওর চলতে থাকাটা ভালোই লাগছে তাই কোনো প্রশ্ন না করে তার সঙ্গে চলল চলতে চলতে পাহাড়ের কোল ঘেঁষে একটি উন্মুক্ত প্রান্তরে পৌঁছল তারা এখানে এসে আসর থেমে গেল নাইমাকে লক্ষ্য করে বলল আমরা হজরত আলাই আলাইহিসালামের যুগে এসে পৌঁছেছি আর এ মুহূর্তে প্রাচীন ইরাকে দাঁড়িয়ে আছি এ কথা শুনে নাইমা থেমে গিয়ে বলল এটা কিভাবে সম্ভব আমার জন্য সবই সম্ভব আমি হলাম সময়ের প্রতিবিম্ব সময়ের প্রতিটি অলিগুলি আমার জানা এর প্রতিটি বন্ধ দরজা আমার জন্য খোলা যে কোনো জায়গায় আমি যেতে পারি এটাই হলো তোমার তৃতীয় প্রশ্নের জবাব এখানে তুমি জানতে পারবে প্রতিটি যুগে আল্লাহ তালা কিভাবে নিজের সত্যতার এবং অস্তিত্বের অনস্বীকার্য প্রমাণাদি পেশ করেছেন নাইমা বলল কিন্তু লোকজন তো আমাদের দেখতে পাবে নিশ্চিন্তে থাকো কেউ আমাদের দেখতে পাবে না তবে আমরা সবাইকে দেখতে পাবো যেখানে ইচ্ছা যেতে পারবো তবে কারো কাজে হস্তক্ষেপ করা যাবে না এ কথা বলে ওকে নিয়ে আসর আরও কয়েক পা সামনে অগ্রসর হল মাত্র কয়েক কদমে বিশাল দূরত্ব চোখে পলকে অতিক্রম হয়ে গেল তারা একটি জনপদে প্রবেশ করল এটা ছিল বিশাল এক শহর নাইমান হিসেবে মোটেই বড় ছিল না যেখানে কোটি মানুষ হয়ে বসতিতে বাস করে তবে তৎকালীন সময় হিসাবে এটা নিঃসন্দেহে বড় এবং জাঁকজমকপূর্ণ ছিল ওই দিন শহরে কোনো উৎসব পালন হচ্ছিল সবদিকে কর্মব্যস্ততা এবং উৎসাহ উদ্দীপনা মানুষ আনন্দিত রংচঙে পোশাক পরে শহরমুখী হয়েছে শহরের কেন্দ্রে সবাই জমায়েত হচ্ছে পাশে একটি ইবাদত গাহ বিশাল এলাকা নিয়ে এর বাইরে বিরাট একটি বাজার দোকানগুলো আলোক সজ্জিত মানুষদের একটি বিরাট অংশ বাজারের পাশে সমবেত হচ্ছে আসর বলল নাইমা এরা হজরত নুহ আলাইহিসালামের জাতি মানবতার প্রথম সফর শুরু হয় হজরত আদম আলাইহিসাল্লাম থেকে তিনি নিজেও একজন নাবি ছিলেন নিজ সন্তানদের এক আল্লাহর ইবাদত করার তালিম দেন তার যুগ অনেক আগে শেষ হয়েছে তার সন্তানরা ধীরে ধীরে তার তালিম ভুলে যায় তৎকালীন সভ্যতা যত উন্নতি করতে থাকে মানুষের মধ্যে শির্কের প্রভাব তত বৃদ্ধি পেতে থাকে এক আল্লাহর নাম নেয়ার মতো কেউ ছিল না এ সময় আল্লাহ তালা হজরত নোহ আলাইহিসালামকে প্রেরণ করেন তিনি এসে লোকদের তাওহিদের দাওয়াত দিতে শুরু করেন আশপাশের অবস্থা দেখে নাইমা বলল মনে হচ্ছে তার দাওয়াতে মানুষ ততটা সাড়া দেয়নি হ্যাঁ খুব কম লোকই তার উপর ইমান আনে হাতে গোনা কয়েকজন এমনকি তার পরিবার থেকে তার নিজের স্ত্রী এবং তার এক পুত্র কিনানও তাকে স্বীকার করেনি জানো তাদের তিনি কত বছর ধরে বোঝাতে থাকেন প্রশ্নবোধক দৃষ্টিতে নাইমা আসরের দিকে তাকালো সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর সবিস্ময়ে আসরের কথাটি উচ্চারণ করল নাইমা হ্যাঁ এই হলো ফল সাড়ে নয়শো বছর মেহনতের এদের কথোপকথন চলছিল এর মধ্যে একটি সরগোল শোনা গেল নাইমা দেখতে পেল ইবাদত খানা হতে এক কাতারে পুরোহিতরা বেরিয়ে আসছে তাদের পেছনে কয়েকজন লোক কাঁধের উপর কাঠ নিয়ে বেরিয়ে আসছে ওই সব কাঠের উপর ভিন্ন ভিন্ন রকম মূর্তি রাখা গুনে দেখল নাইমা পাঁচটি সেগুলো দেখতে পেয়ে উৎসুক জনতা খুশিতে আত্মহারা হয়ে পড়েছে স্লোগানে স্লোগানে মাতিয়ে তুলেছে পুরো সমাবেশ এসব মূর্তির বর্ণনা দিয়ে আসর বলল এগুলো হলো পাঁচজন বুজুর্গের মূর্তি উদ্দ সোয়া ইয়াগুস ইয়াউক এবং নসর এরা এগুলোর পূজা করে সকল বিপদ আপদে এগুলোর সাহায্য চায় আশা পূরণ হলে এগুলোকে বকশিস দেয় আজ তাদের ঈদের দিন এদিন মূর্তিগুলোকে জনসাধারণের সামনে উপস্থিত করা হয় সবাই মিলে সেগুলোর পূজা করে সবিস্ময়ে নাইমা তাদের বোকামি দেখছিল মূর্তিগুলো এনে একসাথে রাখা হয়েছে এরপর একজন নেতাকোছের পুরোহিত এগিয়ে লোকদের নীরব হওয়ার জন্য বলল নাইমার ধারণা হলো এখন তাদের অনুষ্ঠান হবে কিন্তু এই সময় ভিড় ঠেলে এক বুজুর্গ সামনে এগিয়ে এলেন রোহিতের সামনে গিয়ে দাঁড়ালেন রোহিত কিছু বলার আগেই তিনি লোকদের উদ্দেশ্য করে বললেন হে লোকেরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া অন্য কোনো মাহবুদ নেই তা না হলে তোমাদের উপর কঠিন আজাব নেমে আসার আশঙ্কা আছে তার এই অজাজিত হস্তক্ষেপ পুরোহিতদের পছন্দ হয়নি রাগত স্বরে সে বলল লোক সকল এ একটা গোমরাহ তার কথায় কান দিও না এ ব্যক্তি তোমাদেরকে তোমাদের বাপদাদার ধর্ম হতে ফেরাতে চাই আমি মোটেই গোমরাহ নই বরং আমি আল্লাহ রসুল তোমাদের নিকট তোমাদের প্রভুর পয়গাম পৌঁছে দিচ্ছি আমি তোমাদের আপনজন আমি এমন বিষয় জানি যা তোমরা জানো না এটা তোমাদের নিকট বিস্ময়কর কেন মনে হয় যে তোমাদের থেকে এক ব্যক্তি তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের নিকট তার পয়গাম নিয়ে এসেছে আমি যা কিছু বলছি তা সত্য তা মেনে নাও তাহলে আগত বিপদ থেকে তোমরা বেঁচে যাবে আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করবেন দেখো দীর্ঘদিন থেকে আমি তোমাদের বুঝিয়ে আসছি এতে আমার কি লাভ তোমাদের থেকে কোনো বিনিময় আমি চাই না আমার প্রভুই আমাকে এ বিনিময় দেবেন নাইমা বুঝতে পারল ইনি হচ্ছেন হজরত নুহ আলাইহিসালাম এ সময় দেখতে পেল এ গোত্রের এক বড় সর্দার পুরোহিতের সাহায্যে এগিয়ে এসে চিৎকার করে বলল এ বুড়োর সাথে তো শুধু গরিব এবং নিম্ন শ্রেণীর লোকই আছে এর কথা সত্য হলে আমাদের মতো নেতারা এবং বড় বড় লোকের অবশ্যই তার কথা মেনে নিত অনেক হয়েছে আমরা তাকে অনেক সম্মান দেখিয়েছি আর নয় এখন সে যদি তার কথা থেকে ফিরে না আসে তাহলে পাথর মেরে তাকে শেষ করে দেয়া হবে সর্দারের কথা শেষ হওয়ার সাথে সাথেই তার সমর্থনে লোকজন চিৎকার করতে লাগল আশপাশে হিংস্রতা এবং বর্বরতার বিরাট ঢেউ উঠলে উঠল হজরত নুহ আলাইহিসাল্লাম সামনে অগ্রসর হয়ে বললেন হে আমার সম্প্রদায় তোমাদের মধ্যে আমার থাকা এবং আল্লাহর বাণী স্মরণ করিয়ে দেয়া যদি তোমাদের এতটাই অপছন্দ হয় তাহলে শোনো আমি আল্লাহর উপর ভরসা করছি তোমরা নিজেরা দলবদ্ধ হয়ে যাও সাহায্যের জন্য তোমাদের মূর্তিদের ডাকো এবং একটি সিদ্ধান্ত নিয়ে নাও এরপর কোনরূপ দ্বিধা ছাড়াই আমার ব্যাপারে যা করার করে নাও আমাকে সুযোগ দিও না আমি আমার প্রভুর হুকুম পালন করেছি তোমরা যদি মানতে না চাও মেনো না কিন্তু আমি তার অনুগত থাকবো হজরত নুহ আলাহি সালামের এ কথায় সময়স নিরবতা ছেয়ে যায় কেউ আগে বাড়েনি সর্দারের ধমকি অনুসারে কাজ করা সাহস কারো হয়নি হজরত নুহ আলাইহিসাল্লাম ধীরে সুস্থে নিচে নেমে গেলেন যাওয়ার জন্য লোকজন পথ করে দিল তাকে তিনি একদিকে চলে গেলেন তার চলে যাওয়ার পর পুরোহিতদের জানে পানি ফিরে এলো তারা বলল বেশ হয়েছে এ গোমরা বুড়োটা চলে গেছে এসো আমরা এই পাঁচ মহান বুজুর্গের ইবাদাত করি নুহ আলাইহিসাল্লাম যাওয়ার পর যেসব বাজে কাজ শুরু হলো তা দেখে নাইমার দম বন্ধ হয়ে এলো আসরকে বলল এরা কেমন লোক সব যুগে মানুষ এমন করে এখনো বেশিরভাগ মানুষ এটাই করে অর্ধেক মানুষ গায়রুল্লার সাথে সম্পর্ক স্থাপন করে আর অর্ধেক মানুষ নশ্বর জড় জগৎকে নিজেদের জীবনের লক্ষ্য বানিয়ে নেয় আল্লাহর সত্যিকার ইবাদতকারী সব যুগে সামান্য সংখ্যক থাকে হ্যাঁ তবে ওই যুগে ইমান আনা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল আমি কি এমন কারো সাথে সাক্ষাৎ করতে পারবো কেন নয় এরকম একটা পরিবারের নিকট তোমাকে নিয়ে যাচ্ছি দেখতে পাবে সত্যিকারের ইমানদার কতটা কষ্টের মধ্যেও ইমানের উপর অটল থাকে তারা কোনরূপ অভিযোগ করে না এ কথা বলে নাইমার হাত ধরে একদিকে রওনা হলো আসর কিছুক্ষণ পর তারা এমন একটি পরিবারে পৌঁছল যারা জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছিল পরিবারটা ছিল জোরাহামের জোরাহাম ছিল একজন গরিব কৃষক স্ত্রীসহ চাষাবাস করে কোনোরকম দিন গুজরান করে জীবনের শুরুভাগটা তার জন্য সহজ ছিল না তবে এখন আরও কঠিন হয়ে পড়েছে আল্লাহ রসুল হজরত নুহ আলাইহিসালামের উপর ইমান আনার সাথে সাথে পুরো শহর তার শত্রু হয়ে উঠল সবাই তাকে তিরস্কার করতে লাগল গালমন্দ বলতে শুরু করলো উপহাস করতে লাগলো পূর্বপুরুষের সাথে বিদ্রোহ এবং গোত্রীয় ধর্মত্যাগের অপবাদ দিতে লাগল যেসব মূর্তি এই সমাজে পূর্বেকার বুজুর্গদের স্মৃতির গণ্ডি পেরিয়ে প্রভুর আসনে আসীন হয়েছে সেগুলোকে ছেড়ে এক আল্লাহর ইবাদত করার সিদ্ধান্ত নেওয়ার অনেক মূল্য দিতে হচ্ছে তবে সে এতে ছিল অটল স্বামের বাল্যবন্ধু জুরাহাম হজরত নুহ আলাইহিসালাম ইমানের দাওয়াত দেওয়া শুরু করলে তার পুত্র শামও তার উপর ইমান আনেন বন্ধুর কারণে জুরাহামও নূহ আলাইহিসালামের দরবারে গিয়ে বসত তার কথা শুনত সে বুঝতে পারল মূর্তির ইবাদত বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করাই যুক্তিযুক্ত এসব মূর্তি যেগুলোকে আমরা নিজ হাতে গড়ি সেগুলো আমাদের প্রভু কিভাবে হতে পারে যেসব বুজুর্গ বহু বছর আগে কবরস্থ হয়ে গেছেন তারা আমাদের সাহায্য করবেন কিভাবে একমাত্র আল্লাহ তার বান্দাদের বিপদ দূর করতে পারেন এবং তাদের নিয়ামাত দান করতে পারেন তাই ভালোবাসা ভক্তি কৃতজ্ঞতা এবং ইবাদাত তারই জন্য হওয়া চাই নুহ আলাইহিসালামের এমন সব কথা তার মনে দাগ কাটত অবশেষে সে এবং তার স্ত্রী দুজনই হজরত নুহ আলাইহিসালামের উপর ইমান আনে কিন্তু এরপর তার জীবনের জটিলতা শুরু হয় নুহ আলাইহিসালাম তাদের ধৈর্য ধারণের এবং আল্লাহর অদার উপর ভরসা করার উপদেশ দেন নুহ আলাইহিসালাম তাদের বলেন শীঘ্রই এই সব কাফে ধ্বংস হয়ে যাবে নুহ আলাইহিসালামকে যারা সত্য রসুল বলে স্বীকার করেছে তারা দুনিয়ার মালিক হবে জুরাহাম এবং তার স্ত্রী তার এ ওয়াদার উপর নিশ্চিন্ত ছিল সব ধরনের কষ্টের মোকাবেলা করতে থাকে কিন্তু যে কেয়ামাত তাদের উপর এসে পড়েছে তা তাদের নাড়া দিয়ে গেছে তাদের একমাত্র সন্তান আমুরা বয়স পনেরো বছর সে অসুস্থ হয়ে পড়েছে দু চার দিনের নয় স্থায়ী একটা রোগ পেয়ে বসেছে তাকে দিন গড়াবার সাথে সাথে আমুর আর বেঁচে থাকাও কঠিন হয়ে উঠেছে কোনো ঔষধি কাজ করছে না বুঝতে আর কারো বাকি নেই যে আমুরা আর মাত্র দু চার দিনের মেহমান ব্যথিত হৃদয়ে তারা দুজন মেয়ের পাশে বসা এ সময় দরজায় করাঘাত হল আমি শাম জোরাহাম দরজা খোলো জোরাহাম নিথর পায়ে দরজা খুলে দিয়ে শামকে কিছু না বলে আমুরার পাশে গিয়ে নীরাও বসে পড়ল তার পেছনে পেছনে এসে শাম আমুরার মাথায় হাত রেখে বলল বেটি তোমাদের পরিবারের উপর আল্লাহর রহমত আছে এটা কেমন রহমত ভাই শাম উদাস কণ্ঠে বলল জুরাহামের স্ত্রী আমরা তো এই আশায় ছিলাম তোমার ছোট ভাই কেনানের সাথে আমুরাকে বিয়ে দেব সে আল্লাহ রসুলের পরিবারের একটি অংশ হয়ে যাবে কিন্তু ইমান আনার এত বড় শাস্তি আমরা পেয়েছি যা কখনো ভাবতেও পারিনি চুপ করে তার কথা শুনে সক্রোধে বলল জুরাহাম এই চিন্তার মধ্যে মুখ দিয়ে কুফুরি শব্দ বের করো না এটা শাস্তি নয় পরীক্ষা তুমি জানো না বোন আমুরার রোগে আল্লাহ কি কল্যাণ রেখেছেন আমরা মানুষ আল্লাহ নই আমাদের জন্য কোনটা ভালো তা তিনিই ভালো জানেন শাম তাকে বোঝানোর জন্য বলেন আমাদের মেয়ে রোগাক্রান্ত না হয় কি আমাদের জন্য ভালো হতো না আমরা ভালো থাকলে দুবছর আগে সে কেনানের স্ত্রী হয়ে তোমাদের ঘরে যেত এতদিনে তাদের সন্তান হতো আর তাকে দেখে আমরা খুশি হতাম হয়তো এর মধ্যেই আল্লাহ কল্যাণ রেখেছেন কেনানের হাবভাব তো আমার ভালো লাগছে না আমাদের ভাইয়ের মধ্যে সেই এখনো আব্বার উপর ইমান আনেনি যদি আল্লাহর শাস্তি আসে এবং অবশ্যই তা আসবে আমার বিশ্বাস তাহলে কেনান মারা যাবে আর যদি তার সাথে আমার আর বিয়ে হয় তাহলে শাম ইমান দীপ্ত কণ্ঠে স্বরে কথাগুলো বলল না না আর কিছু হল না জুরাহাম তার কথায় বাধা দিল আল্লাহর আজাবে মারা যাওয়া থেকে আমার মেয়ে রোগে মারা যাওয়া অনেক ভালো আব্বাজানের সাথে আমি কথা বলেছি তিনি তোমাদের জন্য একটি পয়গাম পাঠিয়েছেন পয়গামটি হল তোমরা স্বামী স্ত্রী দুজনে যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তার বিয়ে আল্লাহ তালা শেষ নবীর কোনো বড় উম্মতের সাথে দেবেন একজন অপরাধীর জায়গায় আমরা এমন একজনকে বিবাহ করবে যাকে আল্লাহ তালা মাফ করে দিয়ে তাকে অনুগ্রহ করবেন শাম দৃঢ় কণ্ঠে বললেন কিন্তু ভাই শাম এটা হবে কখন উদাস কণ্ঠে বলল জোরাহামের স্ত্রী জবাবে শাম বলল বোন তা হবে পরজগতে কেয়ামতের পর তা শুরু হবে এবং কখনো শেষ হবে না সে জগতে মৃত্যু বা বিচ্ছেদ বলে কিছুই নেই আমরা ধৈর্য ধারণ করব আল্লাহর অদার উপর আমাদের বিশ্বাস আছে চোখ মুছতে মুছতে বলল জুরাহাম আব্বু ক্ষীণ আওয়াজ এলো আমরার আওয়াজ তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে হাত পা ঠান্ডা হয়ে এলো নিঃশ্বাস ঘন হয়ে এলো ঘাবড়ে গিয়ে সবাই তার নিকট বসল আমুরার পিতামাতা তার হাত পা মুছে দিতে লাগলো আর কি বা করার আছে তাদের একটি হেঁচকি এলো এরপর আমুরার মাথা একদিকে ঢলে পড়ল একটি চিৎকার দিয়ে জুরহামের স্ত্রী মেয়ের বুকের উপর লুটিয়ে পড়লেন জোরাহামের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো অসহায় শাম নিজের মাথা নত করে নিল নীরবে অসহায়ের মতো সব কিছু দেখছিল নাইমা ঘাড় ফিরিয়ে আসরের দিকে তাকালো সে তার নীরব চোখের ভাষায় স্পষ্ট এখানে আর এক দণ্ড থাকতে ইচ্ছুক নয় সে হাত ধরে আসর তাকে বের করে আনলো বাইরে এসে উদাস কণ্ঠে নাইমা বলল এটা কেমন জীবন এটা জীবন নয় পরীক্ষা জীবন তো শুরু হবে যখন তা শুরু হওয়ার নাইমা তুমি যদি চোখ দিয়ে দেখো তাহলে দেখতে পাবে আজ যারা অসহায় অশ্রু বিসর্জন দিচ্ছে কেয়ামতের দিন তারাই সবচেয়ে বেশি খুশি থাকবে কিন্তু কেয়ামত তো অনেক দূরে উদাস কণ্ঠে বলল মা মোটেই দূরে নয় মাথার উপর দাঁড়িয়ে আছে কেয়ামাত আমার সাথে সফরে তুমি কি দেখনি হাজার বছরের সফর আমরা কতটা কম সময় অতিক্রম করেছি সবকিছুই আল্লাহ তালা এভাবে দেখছেন কিন্তু আমরা তো কোনো কিছুকে আল্লাহর দৃষ্টিতে দেখতে পারি না প্রশ্ন ছিল নাইমার মানুষের দৃষ্টিতে দেখতে পারো এতে তো বাধা নেই অতীতের অভিজ্ঞতা দ্বারা ভবিষ্যতের অনুমান করার ব্যাপারে তো মানুষ বেশ পারঙ্গম তা ঠিকভাবেই পারি মানুষের উন্নতির পেছনে রয়েছে তাদের এই যোগ্যতা অতীতের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা ভবিষ্যতের অদেখা বিষয়েও ঠিকভাবে ভবিষ্যৎবাণী করতে পারে এই নিয়মের ভিত্তিতে ডাক্তাররা রোগীর চিকিৎসা করে যে ঔষধ এক ব্যক্তির উপর কার্যকর হয় সেটাই অন্যদেরও দেয়া হয় একটি জাহাজ যে নিয়মে ওড়ে সবগুলো জাহাজ সেই নিয়মে বানানো হয় এবং উড়ানো হয় আসরের সমর্থনে বলল নাইমা হ্যাঁ ওই নিয়মের ভিত্তিতেই দেখো এখন কি হবে স্মরণ আছে নুহ আলাইহিসাল্লাম কিসের ব্যাপারে সতর্ক করেছিলেন বলেছিলেন না তাকে যারা মানবে না তাদের উপর শাস্তি আসবে এখন দেখো ঠিক তাই হবে কিছুক্ষণের মধ্যে তুমি এসব সচক্ষে দেখতে পাবে এরপর কি এ কথা না মানার সুযোগ আছে যে পরকাল সম্বন্ধেও রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম যা বলেছেন তা পূরণ হবে না মোটেই না না মানার কোনো সুযোগ নেই তাহলে চলো মানুষের উপর সর্বপ্রথম যে কেয়ামাত নেমে এসেছে তা দেখা যাক নৌকা বানানোর নির্দেশ নুহ আলাইহিসাল্লাম পেয়ে গেছেন এর অর্থ হলো এ জাতির কেয়ামত আসছে আল্লাহর আদালত শুরু হতে যাচ্ছে এই আদালতে প্রত্যেক অপরাধে আজাবের শিকার হবে শুধুমাত্র গণি এখানে বেঁচে যাবে বেঁচে থাকা এই ইমানদাররাই সর্দার হবে এ জগতের এবং পরজগতের আরেকবার নাইমার হাত ধরে আসর অগ্রসর হল আমরার মৃত্যুর কয়েকদিন পরে সময় নিয়ে যাচ্ছে গন্তব্য শহরের বাইরে একটি খোলা ময়দান দূর থেকে নাইমা লক্ষ্য করল একটি বিরাট নৌকা সেখানে দাঁড়িয়ে আছে নিকটে পৌঁছে তার অনুমান হয়ে গেল নৌকা নয় বরং একটি বিশাল সামুদ্রিক জাহাজ পাশের জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে এটি বানানো হয়েছে পেরেক এবং মজবুত রশি দিয়ে বিস্ময়করভাবে বানানো হয়েছে নৌকাটিকে দুভাবে বিস্ময়কর মনে হল নাইমার একটি হল এটার নির্মাণ ছিল খুবই মজবুত দ্বিতীয়টি হল একটি শুকনো মাঠে সেটা দাঁড়িয়ে আছে দূর দূরান্ত পর্যন্ত কোনো খাল বা নদী নেই মানুষজন যে সেটাকে টেনে হেঁচড়ে নিতে পারবে তার সম্ভাবনাও নেই দুটো বিষয়ই নাইমার নিকট বিস্ময়কর লাগল চলতে চলতে আসর তার সে বিস্ময় দূর করে দিল নৌকাটি আল্লাহর বিশেষ দিক নির্দেশনায় তৈরি হয়েছে এখানে শুধু নুহ আলাইহিসালামের সকল সাথীদের থাকার জায়গায় নয় বরং পশুদের জন্য রয়েছে আলাদা জায়গা দীর্ঘদিন খাওয়ার মতো খাদ্য পানীয়ের ব্যবস্থা আছে সর্বোপরি এটাকে এমনভাবে বানানো হয়েছে যে মুসলধারে বৃষ্টি হলেও বৃষ্টির পানি বেরিয়ে যেতে থাকবে আর যত বড় সমুদ্রের ঢেউই হোক না কেন নৌকাটি তা সহজেই সামলে নিতে পারবে প্রশ্ন দুটির জবাব নাইমা পেয়ে গেছে এই নৌকার আকার আকৃতি আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশিত আর পানি পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যাপারটি হল নৌকাটিকে পানি পর্যন্ত নিতে হবে না বরং পানি নৌকাটির নিকট আসবে কাছে পৌঁছে নাইমা দেখতে পেল সেখানে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি চলছে শহরের লোকগুলো সেখানে দাঁড়ানো সর্দার এবং পুরোহিতরাও আছে সবাই মিলে হজরত নুহ আলাইহিসালামকে উপহাস করছে তিনি নৌকা নির্মাণের দেখভাল করছিলেন যে সর্দার হজরত নুহ আলাইহিসালামকে হত্যার হুমকি ধামকি দিয়েছিল তাকেও দেখতে পেল নাইমা সে বলছিল আমি বলেছিলাম না এই মিয়া গোমরাহ হয়ে গেছে এখন তো বুড়ো বয়স মাথাও খারাপ হয়ে গেছে দেখো না শুকনো জায়গায় নৌকা বানাচ্ছে সাথে দাঁড়ানো পুরোহিত হজরত নুহ আলাইহিসালামকে লক্ষ্য করে বলল নুহ বলো তো দেখি নৌকাখানা কিভাবে পানি পর্যন্ত নিয়ে যাবে হজরত নুহ আলাইহিসালাম জবাবে বললেন যেভাবে তোমরা আমাদের উপহাস করছ অতি শীঘ্রই আমরাও তোমাদের উপহাস করব তার পাশে দাঁড়ানো ছিলেন শাম তিনি পুরোহিতকে বললেন তুমি নিজেও ধ্বংস হয়ে যাবে আর নিজের জাতিকেও ধ্বংস করবে এ কথায় পুরোহিত রেগে মেগে বলল শাম চুপ করো তোমার বাপের মাথা তো নষ্ট হয়েছে এখন দেখছি তোমারও বিবেক বুদ্ধি নেই তোমরা অনেক তর্ক করে ফেলেছ এখন পারলে শাস্তি নিয়ে এসো পুরোহিত এবং উপস্থিত জনতাকে লক্ষ্য করে সর্দার বলল পাগলদের সাথে তর্ক করে লাভ নেই এর আগে পাগলের মতো কথা বলতো এখন কাজও সেরকম করছে চলো নিজ নিজ বাড়ি চলো ওদেরকে ওদের অবস্থার উপর ছেড়ে দাও এ কথা বলে সে শহরমুখী হল উপস্থিত জনতা তাকে অনুসরণ করল তাদের যাওয়ার পর হজরত নুহ আলাইহিসালামকে শাম জিজ্ঞেস করলেন আব্বাজান নৌকা বানানোর কাজ তো প্রায় শেষ এখন কি হুকুম তিনি বললেন ঘরের লোক এবং সকল ইমানদারদের বলে দাও নিজ নিজ ঘরের জিনিসপত্র দরকারি পশুর জোড়া সব ধরনের খাবার নিয়ে যেন এখানে এসে নৌকায় উঠে পড়ে আল্লাহর নামে চলতে হবে এবং তারই নামে নোংর ফেলতে হবে আমার প্রভু বড়ই ক্ষমাশীল এবং দয়ালু সবারই জানা আছে আমরা এখান থেকে চলে যাচ্ছি তার হুকুম পালনে সবাই ব্যস্ত হয়ে উঠল কেউ প্রশ্ন তোলেনি যে তারা এটা কেন করবে নাইমা দেখল তাদের মধ্যে জুরহাম ও তার স্ত্রীও রয়েছে সেকালে মানুষের জিনিসপত্র কি বা ছিল সামান্য খোরাক আর পশু জিনিসপত্র সব উঠানো হলে নৌকায় সবাই উঠার আদেশ পেল বেশ উঁচু ছিল নৌকাটা তাই সিঁড়ি বানিয়ে নিয়ে উঠতে হয়েছে নাইমার হাত ধরে আসরও সেখানে উঠে পড়ল নাইমা দেখল নৌকার ভেতরটা বেশ প্রশস্ত মানুষের থাকার জন্য কামরা বানানো হয়েছে কামরাগুলো সব দিক থেকে বন্ধ নিচের ভাগে বসুর জায়গা নাইমা দেখতে পেল হজরত নুহ আলাইহিসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করছেন বাইরের দিকে তাকালো নাইমা জাহাজটি বেশ উঁচু তাই দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছিল দৃশ্যটি সত্যিই মনোমুগ্ধকর চারদিকে মনোরম দৃশ্য একদিকে সবুজ বৃক্ষরাজি অপরদিকে শহরের জনবসতি শহরের পাশে উঁচু উঁচু সবুজ পাহাড় দুনিয়ার এ অংশটাকে আল্লাহ তালা আসলে অদ্ভুত সৌন্দর্য দান করেছেন এই সময় নাইমা পেছন থেকে হজরত নুহ আলাইহিসালামের আওয়াজ শুনতে পেল সিজদা থেকে উঠে তিনি উঁচু আওয়াজে বলছিলেন আল্লাহর ফয়সালা এসে গেছে আল্লাহর শকর তিনি আমাদের অত্যাচারীদের হাত থেকে মুক্তি দিয়েছেন এখন শেষ পারের মতো লোকদের জানিয়ে দাও শেষ পারের মতো তাদের ক্ষমা এবং তবার দিকে আহ্বান করো তারা না এলে সিঁড়ি উঠে নাও নৌকার লোকজন তার নির্দেশ মোতাবেক কাজ করল কিন্তু আসার মতো কেউ ছিল না কেউ এলো না এ সময় নাইমা দেখতে পেল চারদিক গভীর অন্ধকারে ছেয়ে গেছে কালো মেঘ দ্রুত এগিয়ে আসছে দিনের বেলায় চারদিক অন্ধকার হতে চলেছে আশপাশের যে দৃশ্য এতক্ষণ মনোমুগ্ধকর ছিল তা এখন ভীতিকর রূপ ধারণ করেছে এ সময় নাইমা হজরত নুহ আলাইহিসালামের কথা শুনতে পেল জোরে জোরে আল্লাহর বড়ত্ব প্রকাশ করো এই সব জালেম থেকে মুক্তি দেওয়ার কারণে প্রভুর শুক্রিয়া আদায় করো লোকজন উঁচু আওয়াজে আল্লাহ তালার বড়ত্ব প্রশংসার গান গাইতে লাগল এরই মধ্যে ফোটা ফোটা বৃষ্টি শুরু হল হঠাৎ বজ্রপাতের বিকট আওয়াজ হলো এত বিকট আওয়াজ নাইমা কখনো শোনেনি ভয় এসে আসরকে শক্ত করে ধরল এরপর বজ্রপাত ও বিদ্যুতের চমকের সাথে সাথে মুসুলধারে বৃষ্টি শুরু হল আসর নাইমাকে সাহস চুকিয়ে বলল ভয় পেও না এই বৃষ্টি গর্জন এবং বজ্রপাত নৌকার কারো কোনো ক্ষতি করবে না কিন্তু আসর দৃশ্যটা খুবই ভীতিকর চারদিকের ভীতিপ্রদ দৃশ্যের দিকে তাকিয়ে নাইমা বলল তীব্র বর্ষণের দৃশ্যটা ছিল আসলেই ভীতিকর চারদিকে গভীর অন্ধকার ছেয়েছিল তবে বজ্রপাতের আলোয় মাঝে মাঝে আশপাশের দৃশ্য দেখা যাচ্ছিল ওই আলোতে নাইমা দেখতে পেল নৌকার চারপাশে পানি দ্রুত জমা হতে শুরু করেছে একে তো বৃষ্টির পানি ছিলই তার উপর পাশের পাহাড়ের বৃষ্টির পানিও উঁচু নিচু ভূমির দিকে ধেয়ে আসছে মনে হচ্ছিল সব পানির লক্ষ্যস্থল ছিল এই এলাকা তোমার ধারণা নেই এ সময় শহরে কি ঘটে গেছে শহরটি পাহাড়ের কালো ঘেসে শহরটি পাহাড়ের কোল ঘেঁষে তাই সবচেয়ে বেশি পানি সেখানেই জমা হয়েছে সমস্ত এলাকা ডুবে গেছে যান বাঁচানোর জন্য লোকজন উঁচু উঁচু পাহাড়ে চড়তে শুরু করেছে এরপর নিচের দিকে ইশারা করে বলল দেখো দেখো সাহায্য চাওয়ার জন্য লোক নিচে জমায়েত হয়েছে ক্ষণিকের বিদ্যুৎ চমকে নাইমা দেখতে পেল নৌকার নিকটে অনেক লোক জমায়েত হয়ে চিৎকার করছে বৃষ্টির কারণে তাদের আওয়াজ শোনা যাচ্ছে না তবে উপহাসকারীদের জানা হয়ে গেছে এ নৌকাটি পানিতে নিতে হবে না পানি নৌকা নিকট আসবে সেই পানি এসে গেছে আর নৌকা ছাড়া আশ্রয়ের জন্য কোনো জায়গা নেই নাইমা আসরকে বলল আমাদের এসব লোকদের সাহায্য করা উচিত নুহ আলাইহিসালামের নিকট আবেদন করো তিনি যেন সেই নামিয়ে দেন এতে কিছু লোক বেঁচে যাবে তোমার মাথা নষ্ট হয়ে যায়নি তো আল্লাহ অপরাধীদের সাহায্য করার পরামর্শ দিচ্ছ তুমি এ সময় আল্লাহ তালা কতটা রেগে আছেন সে ধারণা কি তোমার নেই আসরের কথায় এতটা ক্রোধ ছিল যে নাইমা ভয় পেয়ে গেল আসর বলল এরা শুধু শির করেনি এদের মূল পাপ হল অবাধ্যতা সাড়ে নয়শো বছর পর্যন্ত তাদের বোঝানো হয়েছে যে মালিক তোমাদের সব নিয়মত দান করেছেন তার ইবাদত করো গায়রুল্লাহ থেকে সাহায্য চেও না তাদের সামনে মাথা নত করো না তোমার উপর যিনি অনুগ্রহ ও দয়া করেছেন তাকে ভুলে পাথরের এবং মূর্তির পুজো করো না কিন্তু এরা ছিল অন্ধ তাদের ভুল তাদের নিকটে স্পষ্টভাবে তুলে ধরেছিলেন নুহ আলাইহিসালাম কিন্তু তারা সত্য কবুল করতে অস্বীকার করেছে এমনকি তারা আল্লাহর নবীকে ধমকিয়ে দিয়েছে পারলে তারা তাকে মেরেও ফেলত নাইমা এই অপরাধ ক্ষমাযোগ্য নয় আল্লাহর জগতে সত্যকে মিথ্যা বলা হতে বড় অপরাধ একটিও নেই এই অপরাধের সাথে যদি অবাধ্যতা যোগ হয় তখন তার শাস্তি অবশ্যই পেতে হয় এক কথায় নাইমার মধ্যে লজ্জাবোধ দেখা দিল আসর নরম গলায় বলল দেখো পয়গম্বরদের অবাধ্য শুধু আল্লাহর হকই নষ্ট করে না তারা মানুষের হকও নষ্ট করে তোমার ধারণায় নেই অন্য লোকদের সাথে এরা কিরূপ আচরণ করে মনে রেখো যারা আল্লাহ ভক্ত হয় না তারা সব সময় অন্যের সাথে বাড়াবাড়ি করে তাদের উপর অন্যায় আচরণ করে এই কাফেররা আল্লাহর তো কিছুই করতে পারে না তবে মানুষের বেঁচে থাকা হারাম করে দেয় দুনিয়া জুলুম অত্যাচার বিবাদ বিশৃঙ্খলায় ভরে দেয় তাই আল্লাহ তালা বলতে গেলে একজন রসুলের মাধ্যমে একটি অপারেশন করেন তারা এ ধরনের অসংশোধনযোগ্য সমাজ কেটে ফেলেন জমিনকে কলুষমুক্ত করে নতুন করে সৎ লোকদের দ্বারা পৃথিবী আবাদ করেন এই ধারাবাহিকতা হাজারো বছর ধরে চলে আসছে এরপর কেয়ামাত আসবে এসব কাফের তখন সব সময়ের জন্য জাহান নামের কয়েদখানায় বাধা পড়বে এবং ওই দুনিয়ায় আল্লাহর নেককার বান্দাদের ক্ষমতা সব সময়ের জন্য স্থায়ী হয়ে যাবে আসর তোমার কথা দ্বিমত পোষণ করার মতো নয় কিন্তু এক মুহূর্তের জন্য থেমে নাইমা আসরের চেহারার প্রতিক্রিয়া দেখল নারাজ হচ্ছে না তো সে তার চেহারায় নেতিবাচক কিছু না দেখে নাইমার মুখে কথা এসে গেল যা তাকে এসব লোকদের সাহায্য করার কথা বলতে উদ্বুদ্ধ করেছিল আসর এসব কথার কোনোটিতেই আমার দ্বিমত নেই কিন্তু বলছিলাম নিচে যেসব মানুষ দাঁড়ানো আছে তাদের সাথে নিষ্পাপ শিশু আছে তাদের অপরাধ কি তাদের ধ্বংস করা হচ্ছে কেন নিষ্পাপ শিশুদের ধ্বংস করা তো আল্লাহর রহমতের দাবি নয় অপরাধ হলো বড়দের এসব শিশুরা তো কিছুই করেনি আচ্ছা তাহলে তোমার কথার মূল কারণ দেখো এই বন্যা এসব বাচ্চার জন্য আল্লাহর রহমতই বটে আজাব নয় তবে তুমি তা বুঝতে পারবে না আসলে তুমি তো এই জাতির জীবনের কয়েকটি মাত্র দৃশ্য দেখেছ এটা দুদিনের ঘটনা নয় শতাব্দীর পর শতাব্দীর ইতিহাস নূহ আলাইহিসাল্লাম তাদের মধ্যে সাড়ে নয়শো বছর অবস্থান করেন তাদের বোঝাতে থাকেন এসো তার মুখেই শোনাই এ সময়ে কি কি ঘটেছে আর কেনই বা এ আজাব শিশুদের জন্য আজাব নয় রহমত কথা বলে নাইমার হাত ধরে আসো দু চার কদম অগ্রসর হল তাদের এই সফর তখন অতীতের দিকে যাচ্ছিল নাইমার অনুভব হলো সে রাতের গভীর কালো অন্ধকারে চলছে মাসের শেষ হওয়ার চাঁদ নেই কোথাও আলো নেই রাতের আধারে আকাশের তারাগুলো মিটিমিটি জ্বলছে মনোরম একটি দৃশ্যের অবতারণা হয়েছে এতে দৃশ্যটি এতই সুন্দর ছিল যে নাইমা থমকে গেল কৃষি যুগে যখন আকাশ কৃত্রিম ধোয়া ইত্যাদি হতে মুক্ত ছিল চন্দ্রমাসের শেষ দিকের রাতগুলো মিটিমিটি জ্বলতে থাকা তারাগুলো এমনই দৃশ্যের অবতারণা করত কিন্তু আসর ওকে রাত দেখানোর জন্য আনেনি তার গন্তব্যস্থল সম্বন্ধে নাইমাকে জানিয়ে বলল আমরা হজরত নুহ আলাইহিসালামের ঘরে যাচ্ছি আল্লাহর আজাব আসার এক রাত আগের দৃশ্য তোমাকে দেখাতে চাচ্ছি এসো দেখো তখন কি হচ্ছিল নাইমাকে সাথে নিয়ে নুহ আলাইহিসালামের ঘরে পৌঁছল আসর রাতের শেষ ভাগ পুরো জগৎ ঘুমে বিভোর মানবতার সর্দার আল্লাহর প্রিয় রসুল হজরত নুহ আলাইহিসালাম আল্লাহ দরবারে উপস্থিত এই মহান রসুল দিনভর দাওয়াত ও তাবলিগের মেহনত করার পর রাতে আরামে ঘুমতেন না বরং আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করতেন তিনি কাঁদছিলেন এবং অস্থির হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন ফরিয়াদ কি ছিল ছিল তার হৃদয়ের হাহাকার হাজার বছরের মেহনতের ইতিহাস যা কয়েকটি বাক্যে পেশ করা হয়েছে তিনি বলছিলেন আর তার মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দ নাইমার অন্তরে গেঁথে যাচ্ছিল তিনি কেঁদে কেঁদে বলছিলেন হে আমার প্রভু আমি আমার সম্প্রদায়কে দিন রাত দাওয়াত দিয়েছি কিন্তু আমার দাওয়াত তাদের অবাধ্যতাই বৃদ্ধি করেছে আমি তাদের দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদের ক্ষমা করেন ততবারই তারা কানে আঙ্গুল দিয়েছে নিজেকে ঢেকে দিয়েছে জেদ করেছে এবং শুধু অধত্ব প্রদর্শন করেছে আমি তাদের প্রকাশ্যে ও গোপনে দাওয়াত দিয়েছি এরপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো তিনি খুবই ক্ষমাশীল তিনি তোমাদের উপর তার রহমতের অজস্র বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন তোমাদের কি হল যে তোমরা আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব ঘোষণা করছো না অথচ তিনি তোমাদের বিভিন্ন পর্যায়ে সৃষ্টি করেছেন তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সাজিয়েছেন এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলোক রূপে সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে আল্লাহ তালা তোমাদের মাটি থেকে উদ্গত করেছেন অতপর তাতে ফিরিয়ে নেবেন এবং আবার পুনরুত্থিত করবেন আল্লাহ তালা তোমাদের জন্য মাটিকে করেছেন বিছানা যাতে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে হে আমার পালনকর্তা আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করেছে এমন লোকের যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতিই বৃদ্ধি করেছে আর তারা ভয়ানক চক্রান্ত করেছে তারা বলেছে তোমরা তোমাদের উপাস্যদের ত্যাগ করো না এবং ত্যাগ করো না উদ সোয়া ইয়াগুস ইয়াউক ও নসরকে অথচ তারা অনেককে পথভ্রষ্ট করেছে অতএব আপনি জালেমদের পথভ্রষ্টতাই বাড়িয়ে দিন হে আমার প্রতিপালক আপনি পৃথিবীতে কোনো কাফেরকে রেহাই দিবেন না যদি আপনি তাদের রেহাই দেন তবে তারা আপনার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী কাফের হে আমার পালন কর্তা আপনি আমাকে আমার পিতামাতাকে যারা মুকমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুকমিন পুরুষ ও নারীদের ক্ষমা করুন এবং জালিমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন এই দোয়ায় এতটা প্রতিক্রিয়া ছিল যে নাইমাও এসব শব্দের প্রতিক্রিয়া নিজের মধ্যে অনুভব করল প্রায় হাজার বছর চেষ্টার পর এক ব্যক্তি এতটাই নিরাশ হয়ে গেছেন যে তার সম্প্রদায়ের হেদাতের আর কোনো আশা নেই বংশের পর বংশের অভিজ্ঞতার পর বিশ্বাস হয়ে গেছে তাদের পরে কোনো বংশ এলে তারাও নাফারমান হবে নাইমা ভাবল যে কথা আমার মনে এতটা দাগ কেটেছে তা আল্লাহর দরবারে কিভাবে না পৌঁছে পারে এরা দুজন আরেকবার নৌকার উপর আগের জায়গায় এবং আগের সময় এসে পৌঁছল নাইমাকে জিজ্ঞাসা করল আসুর নিশ্চয় তুমি বুঝতে পেরেছ বাচ্চাদের জন্য এ বন্যা কিভাবে নাজাতের কারণ হল এরপর নিজেই নিজের প্রশ্নের জবাবে বলল কারণ এদের অবাধ্যতা অনেক বেড়ে গিয়েছিল এবং এদের আশপাশ এতটা বিরোধী হয়ে উঠেছিল যে কোনো শিশুই নিরপেক্ষভাবে ভাবার যোগ্যই থাকেনি নাইমা ইতিবাচক মাথা ঝাঁকি বলল এটাকে আমাদের যুগে কন্ডিশনিং বা ব্রেইন অসিং বলা হয় কিন্তু তারপরও বাচ্চাদের তো কোনো অপরাধ নেই এখন যারা বাচ্চা তারা তো নিষ্পাপ এ কথাই তো আমি বলছি এটা শাস্তি নয় মুক্তি শাস্তি দেওয়া হচ্ছে জাতিকে বাচ্চাদের তো সেই মৃত্যুদান করা হচ্ছে যা একদিন সবাইকে দেয়া হবে দুনিয়ায় মানুষ হাজারোভাবে মৃত্যুবরণ করবে তাদের মধ্যে বাচ্চাও থাকে জোরাহামের মেয়েকে মারা যেতে তুমি কি দেখনি হ্যাঁ দেখেছি ওই বাচ্চাদের ব্যাপারটাও সেরূপ যাদের আয়ুও এই পরিমাণে নির্ধারিত ছিল তাদের নিকট আজাবের ফেরেস্তাও আসবেন না বা পরকালে কোনো শাস্তিও তারা পাবে না শাস্তি তো হয় শুধু বুঝবানদের আর যেমনটা আমি বলেছি তুমি নিজেও নুহ আলাইহিসালামের মুখে শুনেছ অবাধ্য এবং কঠিন হৃদয়ের লোকদেরই শাস্তি দেয়া হচ্ছে এ ধরনের শাস্তি শুধু রসুলদের জাতির উপরই আসে প্রমাণাদি দ্বারা যাদের নিকট কথা এতটাই স্পষ্ট করে দেয়া হয়েছে যে অস্বীকার করার কোনো সুযোগ থাকে না তারা যে অস্বীকার করে তা বুঝে শুনে এবং ইচ্ছাকৃতভাবে করে এটা রসুলদের সাথে বিদ্রোহের সামিল এটা তারই শাস্তি নাইমা মনের মাঝে লুকিয়ে থাকা আরেকটি প্রশ্ন সামনে এনে বলল এর অর্থ হল এই আচরণটায় এখানকার সকল প্রাণীর সাথে করা হচ্ছে যারা বন্যায় মারা যাবে আজাব হিসেবে তাদের শাস্তি দেওয়া হচ্ছে না বরং তাদের মৃত্যু নির্ধারিত সময় এটাই ইতিবাচক মাথানের আসর বলল তুমি ঠিকই বুঝেছো আসরের কথা শেষ হওয়ার আগেই নৌকাটি কেঁপে উঠল প্রচণ্ড একটা ঢেউ এসে আঘাত করল নিচের দিকে তাকালো মা সাহায্য চাইতে আসা লোকগুলো ঢেউয়ের সাথে হারিয়ে গেছে শহরের দিক থেকে এসেছিল ঢেউটি শহরের দিকে তাকালো সে বিদ্যুৎ চমকের ক্ষণিক আলোয় দেখতে পেল শহরের কোনো চিহ্নই বাকি নেই সব ডুবে গেছে সব দিকে পানি আর পানি ওই পানিতেই নৌকাটি ধীরে ধীরে তার সফর শুরু করেছে ক্ষণিকের আলোয় দেখা যাচ্ছে নৌকায় অনেক পানি জমে গেছে তবে বেরোবার পথ দিয়ে তা বেরিয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি এতটাই প্রবল ছিল যে নৌকাতেও পানি বৃদ্ধি পাচ্ছিল বাইরের দিকে তাকিয়ে নাইমা প্রশ্ন করে বলল শহর ডুবে গেছে জবাবে আসর বলল হাঁ তবে সব মানুষ এখনো মরেনি এদের প্রাণ অনেক শক্ত তাদের বিরাট সংখ্যক লোক পাহাড়ে চড়েছে তাদের ধারণা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যাবে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি পৌঁছবে না এবং তারা বেঁচে যাবে তার কথার উপর কোনো মন্তব্য করেন নাইমা এ সময় মেঘের ঘনঘটা কিছুটা কমে এলো বৃষ্টির বেগও কিছুটা কম ছিল কিছুক্ষণের মধ্যে নাইমা বুঝতে পারল নৌকায় জমে থাকা পানি বৃদ্ধি না পাওয়ার জন্যই ক্ষণিকের জন্য বৃষ্টি কমেছিল নচেত এখনও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আর মাটি ফুঁড়েও পানি বেরিয়ে আসছে মনে হল ভেতরের সব পানি আজই উগড়ে দেবে পৃথিবী কয়েক কারণে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে একে তো প্রচণ্ড বেগে বৃষ্টিপাত দ্বিতীয়ত পাহাড় থেকে ধেয়ে আসা পানির স্রোত তৃতীয়ত মাটি যতটা পানি শোষণ করতে পারে তা থেকে অনেক বেশি পানি বর্ষণ হচ্ছে তাই পানি আর শোষণ করতে পারছিল না মাটি পানি বাড়ার সাথে সাথে নৌকা উপরের দিকে উঠছিল নাইমা বুঝতে পারল সীমিত জায়গায় বৃষ্টি হচ্ছে না বরং দূর দূরান্তেও বৃষ্টি হচ্ছে এবং এর চেয়েও বেশি বেগে অন্ধকার কমে এলো এখন দূরের অনেক কিছু দেখা যাচ্ছে পাশের জঙ্গলের পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে শহরের চারদিকে পানি আর পানি উঁচু নিচু ঢেউ তেড়ে আসছে এগুলোর ফাঁক দিয়ে দ্রুত এগিয়ে চলছে তাদের নৌকা নৌকাটি ছাড়াও কয়েকটি পাহাড় এখনো পানির উপর দেখা যাচ্ছে সেগুলো একটি উপর কতক লোক বসে আছে পাহাড়ে বসে পানি কমার অপেক্ষায় আছে কিছুটা আলো হয় এবং বৃষ্টির বেগ কিছুটা কমে আসায় ওদের মনে আসার সঞ্চার হয়েছে বৃষ্টি থেমে যাবে তাদের মধ্যে এক যুবককে দেখে আসর পড়ল এ হল নুহ আলাইহিসালামের ছেলে কিনান কাফেরি থেকে গেল শেষ মুহূর্তেও নৌকায় উঠেনি হজরত নুহ আলাইহিসালাম তাকে দেখে বলে উঠলেন বেটা আমাদের সাথে এসে যাও ওই সব কাফেরদের সাথে থেকো না সে বলল আমি পাহাড়ের উপর আশ্রয় নেব পানি আমার কিছুই করতে পারবে না নুহ আলাইহিসাল্লাম বললেন আজ আল্লাহর ক্রোধ থেকে বাঁচানোর মতো কেউ নেই শুধু তিনি যাকে দয়া করবেন সেই এর থেকে মুক্তি পাবে এ কথা বলার সাথে সাথে দ্রুত বেগে একটি ঢেউ এসে তাদের মধ্যে আড়াল সৃষ্টি করল ঢেউটি সরে গেলে নাইমা দেখল পাহাড়ের উপর কেউ নেই সবাইকে সাথে নিয়ে গেছে সেটি দৃশ্যটি দেখে নুহ আলাইহিসাল্লাম সিজদায় পড়ে গেলেন নাইমা জানতে পারেনি সিজদায় পড়ে তিনি কি দোয়া করেছিলেন এই ভয়াবহ দৃশ্য দেখে আসর পড়ল দেখলে আল্লাহর ইনসাফে রসুলের সন্তান অপরাধী হলে তাকেও ছেড়ে দেয়া হয় না নিঃসন্দেহে সংক্ষেপে জবাব দিল নাইমা পরিবেশ এবং বিগত ঘটনাবলীর ভীতি তার মধ্যে ছেয়ে গেছে তাই মুখ দিয়ে আর কিছু বের করতে পারেনি সে কিছুক্ষণ আগেই পাহাড়ের সবগুলো চূড়া পানির নিচে চলে গেছে এখন শুধু নৌকাটাই আছে আর আছে দিগন্ত পর্যন্ত বিস্তৃত পানি আর পানি দৃশ্যটি দেখতে দেখতে তার মধ্যে একটি আশ্চর্য অবস্থা সৃষ্টি হল মৃত্যু আজাব বন্যা এ ধরনের বস্তুর নাম সে শুনেছিল তবে আজই প্রথমবার সরাসরি এগুলো একসাথে দেখতে পেল এ ধরনের দৃশ্যের কল্পনাও সে ইতিপূর্বে করেনি আজাব ও মৃত্যুর সমুদ্র পেরিয়ে নূহ আলাইহিসালামের নৌকা ঝড়ের মোকাবেলা করতে করতে সামনে এগিয়ে চলল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে পর্বটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে আপনার মতামত কমেন্টে জানাতে এবং আরও অধিক মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করতে ভুলবেন না ষষ্ঠ অধ্যায় শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ